বলে আমি প্রচুর ধনসম্পদ উড়িয়ে দিয়েছি সে কি মনে করে কেউ তাকে দেখেনি আমি কি তাকে দুটি চোখ একটি জিহ্বা ও দুটি ঠোঁট দেইনি আমি কি তাকে দুটি সুস্পষ্ট পথ দেখাইনি কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটি কি কোনো গলাকে দাসমুক্ত করা অথবা অনাহারে দিন কোনো নিকটবর্তী এতিম বা ধুলিমলিন মিসকিনকে খাবার খাওয়ানো ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة তারপর এই সঙ্গে তাদের মধ্যে সামিল হওয়া যারা ইমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহ সৃষ্টির প্রতি রহমকা উপদেশ দেয় এরাই ডানপন্থী আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী এদের ওপর আগুন ছেয়ে থাকবে